বিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ মসল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ আসসালামু আলা রাসুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হল ইসলাম একত্ববাদের ধর্ম ইসলাম একত্ববাদের ধর্ম আল্লাহ তালা আপনাকে আমাকে এবং এই জগৎকে সৃষ্টি করেছেন একাই সৃষ্টির কাজে আল্লাহ তালার কোনো সাহায্যকারী নেই বা কোনো অংশীদার নেই সুতরাং আল্লাহ তবারকুয়া তালার উপাসনাতে এবাদতেও আমরা আল্লাহর অংশীদার স্থাপন করব না আল্লাহ তবারকুয়া তালা এক এবং একক তিনি অদ্বিতীয় তাই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তবারকুয়া তালা সুরা এখলাসের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেছেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সুরা এখলাস আয়াত নম্বর এক থেকে চার পর্যন্ত এর ভাবার্থ হচ্ছে এই যে হে আল্লাহর দূত রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তুমি বলে দাও তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি আর তার কোনো সমকক্ষ নেই সুরা এখলাস আয়ত নম্বর এক থেকে চার পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করলাম এবং তার ভাবার্থ পেশ করলাম পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তবারকুয়া তালা আরও বলেছেন যেমন সুরা আল্লা আন আম আয়ত নম্বর একশো একের অংশ বিশেষ দেখতে পারেন আপনারা আল্লাহ তবারাকুয়া তালা বলেছেন ওয়ালাম তাকুল্লাহু সোয়াহেবা ও খলা কাকুল্লা সেই ওয়াহু আবি কুল্লে সেই ইন আলিম ভাবার্থ হচ্ছে এই যে সেই সত্য উপাস্য অনাদি অনন্ত চিরন্তন চিরঞ্জীব আল্লাহর কোনো জীবন সঙ্গিনী নেই এবং তিনি সৃষ্টি জগতের সব কিছুই সৃষ্টি করেছেন আর তিনি হলেন সমস্ত বিষয়ে নিখিল জ্ঞানের আধার সুরা আনাম একশো এক নম্বর আয়াত দেখতে পারেন আল্লাহ তবারকুয়া আলা সুরা জিনের মধ্যে বলেছেন তিন নম্বর আয়াতে ওয়ান্নাহু তালা মানে জিনদের ভাষায় আল্লাহ তবারকুয়া তালা বলেছেন জিনদের ভাষায় আল্লাহ তবারকুয়া তালা বলেছেন সুরা জিনের এই আয়াত নম্বর তিন ওয়ান্নাহু তালা জদ্দু রব্বিনা মাত্তাখাদা সাহেবতাম ওয়ালা ওয়ালাদা এর ভাবার্থ হলো এই যে আর আমাদের পালনকর্তা সত্য উপাস্য আল্লাহর মর্যাদা নিশ্চয় অতি উৎকৃষ্ট তিনি নিজের জন্য স্ত্রী গ্রহণ করেননি এবং তিনি কোনো সন্তানও গ্রহণ করেননি সুতরাং আল্লাহ তবারকালা এক ও অদ্বিতীয় তাই আল্লাহ তবারকালা বলেছেন আল্লাহ ইলাহা ইল্লাহু আল হাইয়ুল এর ভাবার্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য উপাস্য নেই তিনি অনাদ তিনি অনাদি অনন্ত চিরন্তন চিরঞ্জীব সব জগতের সকল বস্তুর ধারক আল্লাহ ইহু আল হাইউল কাইম সুরা বাকারার আয়াত নম্বর দুশো পঞ্চান্নর অংশ বিশেষ সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার তাহলে এই সমস্ত আয়াতগুলির দ্বারা বুঝতে পারলাম আমরা যে আল্লাহ এক এবং অদ্বিতীয় সুতরাং আল্লাহর সঙ্গে যেন আমরা কোনো বস্তুকে কোনো জিন কোনো ইনসান কোনো ব্যক্তি কোনো নাবি কোনো রাসুল কোনো ফেরিস্তা কোনো পীর কোনো পাইগাম্বর কাউকে আমরা অংশীদার বানাবো না যা কিছু আমরা চাইব আল্লাহর কাছে চাইব আল্লাহর উপাসনা করব সমস্ত উপাসনার অধিকারী সত্য অধিকারী হলেন আল্লাহ তালা এটা কি আমরা সুরা আল ফাতেহার মধ্যে পাঠ করে থাকি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন এই আল্লাহ একমাত্র তোমারই এবাদত করি আর তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি সুতরাং আমরা আল্লাহর এবাদত করব তাতে কোনো অংশীদারি স্থাপন করব না কিন্তু অনেক সমাজে দেখা যায় কতকগুলি লোক তোয়াফ করে ইসলামের দোহাই দিয়ে কবরের তোয়াফ করে মাজারের তোয়াফ করে মানুষকে বা কোনো পীরকে সিজদা করে তো এই সিজদা করা তোয়াফ করা আর মানত মানা এগুলো হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত বিষয় সুতরাং এগুলো আল্লাহর জন্যই নির্ধারিত করে রাখতে হবে আর আল্লাহর জন্যই সম্পাদন করতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো কবরের নামে মাজারের নামে পীরের নামে মানত মানা হচ্ছে কবরকে তওয়াফ করা হচ্ছে রুকু সিজদা করা হচ্ছে তো এগুলো সব শির্কের অন্তর্ভুক্ত সুতরাং এ সমস্ত বস্তু থেকে আমরা সদা সর্বদা দূরে থাকার চেষ্টা করব আর আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন সুতরাং তিনি আপনার আমার অভাব দূর করার ক্ষমতা রাখেন আল্লাহ ছাড়া কেউ আপনার সহযোগিতা করার ক্ষমতা রাখে না কিন্তু হ্যাঁ পার্থিব জগতে যে বিষয়ে আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বা আপনাকে ক্ষমতা দিয়েছেন সেই বিষয়ে যদি কোনো ব্যক্তি আপনার কাছে সাহায্য চায় তাহলে এটা শির্ক হবে না যেমন কি আপনাকে বলছে যে ভাই এক গ্লাস পানি দেন তো পিপাসা লেগেছে তো এই পানি দেওয়ার ক্ষমতাটা আল্লাহ আপনাকে দিয়েছেন বলেই আপনার কাছে সে পানি চাইলো এটা শির্ক হবে না বা এটাতে কোনো গুণা হবে না ওই রকমভাবে আপনাদের কাছে কোনো ব্যক্তি সাহায্য চাচ্ছেন যে ভাই এখানে মসজিদ করব বা মাদ্রাসা করব বা একটা পানির ব্যবস্থা করব আপনারা সহযোগিতা করুন তো এই সহযোগিতা চাওয়াটা শির্ক হবে না কিন্তু ধরেন আল্লাহকে বাদ দিয়ে আপনি কাউরি কাছে সন্তান চাচ্ছেন পীরের কাছে কোনো মাজারে গিয়ে বা আপনি আরোগ্য চাচ্ছেন তো এই সন্তান প্রদানকারী একমাত্র আল্লাহ সন্তান প্রদান করার মালিক একমাত্র আল্লাহ রুজি দাতা একমাত্র আল্লাহ আরোগ্য দানকারী একমাত্র আল্লাহ আপনি যে ওষুধ খাবেন তো এটা শুধুমাত্র একটা মাধ্যম কিন্তু আসল আসল আরোগ্য দানকারী হলেন আল্লাহ তবারকালা প্রকৃতপক্ষে যিনি আরোগ্য দান করবেন তিনি হলেন মহান করুণাময় আল্লাহ তবারকালা সুতরাং আমরা আল্লাহ তবারকালার সঙ্গে কাউকে শরিক করব না আল্লাহর অংশীদার স্থাপন করব না যেমন তিনি পৃথিবী পরিচালনার দিক দিয়ে পৃথিবী সৃষ্টি করার দিক দিয়ে এক এবং একক তার কোনো অংশীদার নেই অনুরূপভাবে তার এবাদত উপাসনাতে আমরা কাউকে আল্লাহর অংশীদার স্থাপন করব না আল্লাহর অংশীদার সাব্যস্ত করব না এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এটাই হলো ইসলামের আকিদা এটাই হচ্ছে ইসলামের মূল বিধান আল্লাহ তবারক তালা যেন আমরাকেই তৌফিক দান করেন আমরা যেন একত্ববাদ অন্তরে সঠিক পন্থায় স্থাপন করতে পারি আর শির্ক বর্জন করতে পারি আর আল্লাহ তবারকুয়া তালার নৈকট্য লাভ করতে পারি আমরাকে যেন আল্লাহ তবারকুয়া তালা দুনিয়াতে এবং আখেরাতে সুখময় জীবন দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু